আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর তোমায় নিয়ে এই ধরনী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা তোমায় নিয়ে এই ধরনী করছে কত আশা তোমায় দিয়ে কাটাবে যে সকল মানিসা গড়তে হবে তোমাকে যে সুখেরই বাসর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর কাল সকালের সূর্য আছে তোমার পানে চেয়ে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পেয়ে কাল সকালের সূর্য আছে তোমার পানে চেয়ে কলরাবে মাতবে পাড়া তোমায় কাছে পেয়ে তোমায় দেখে হাসবে রবি কাটবে আধার ঘোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে শেষ হবে তোর সাধের কৈশোর লক্ষ মায়ের বক্ষ তুমি করি বেশি তল আঘাত হেনে ভাঙবে তুমি জালি মেশি কল লক্ষ মায়ের বক্ষ তুমি করি বেশি তল আঘাত হেনে ভাঙবে তুমি জালি মেশি কল বেলাল সুরে আজান ফুকে আনবে নতুন ভোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পুরে করবে বিশ্বজয় লক্ষ চাঁদের আলো হয়ে করবে আলোকময় নিজের হাতের মুঠোয় পুরে করবে বিশ্বজয় মহা তুফান মাঝেও তুমি গাড়বে যে নঙ্গর দিনে দিনে সে সবে তোর সাধেরও কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর আজকে তুমি ছোট্ট শিশু কালকে যে কিশোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর তোর দিনে দিনে সে সবে তোর সাধের কৈশোর